বিংশ শতাব্দীর দুনিয়া কাঁপানো এক মর্দে মুজাহিদ বিশ্বব্যাপী জিহাদি কাফেলার অগ্রজ জালিম তাগুদি শক্তির এক মহাপ্রলয় উসামা বিন লাদিন যার আতঙ্কে তাগুদি শক্তি কাঁপে থর থর অদৃশ্য কালো শক্তি উসামার কাফেলা আর তার দুর্গম অগ্রযাত্রাকে চিরতরে স্তব্ধ করে দিতে বদ্ধ পরিকর কিন্তু গতি শক্তির মোকাবেলায় এ মহাপ্রলয়ের অব্যাহত অভিযান চলছে চলবে সমার অভিযান চলবে আমেরিকা যতদিন থাকবে আমেরিকা বিখণ্ড হয়ে যাবে যুদ্ধ জিহাদ না করিলে মুজাহিদ তারে কে কবে উসামার অভিযান চলবে আমেরিকার যতদিন থাকবে আমেরিকা বিখণ্ডা হয়ে যাবে যুদ্ধ জিহাদ না করিলে মুজাহিদ তারে কে কবে উসামার অভিযান চলবে আমেরিকা যতদিন থাকবে আমেরিকার খান্দা হয়ে যাবে যুদ্ধ জিহাদ না করিলে উসামার সঙ্গে আল্লাহ সদা ভয়ে তাহারি কিসে যুদ্ধ জিহাদ করতে গিয়ে রইব না কেউ পিছে উপামার সঙ্গে আল্লাহ সদা ভয়ে তাহারি কিসে যুদ্ধ জিহাদ করতে গিয়ে রইব না কেউ পিছে উসামার সঙ্গে আল্লাহ সদা ভয়ে তাহারি কিসে যুদ্ধ জিহাদ করতে গিয়ে রইব না কেউ পিছে আল্লাহর রাস্তায় জিহাদ করব জিহাদ করে শহীদ হব আল্লাহর রাস্তায় জিহাদ করব জিহাদ করে শহীদ হব ইরান জাপান আর আমেরিকা তো ভেঙ্গে ভেঙ্গে টুকরা হবে তোমার অভিযান চলবে আমেরিকা যতদিন থাকবে আমেরিকা বিখণ্ড হয়ে যাবে যুদ্ধ জিহাদ না করিলে মুজাহিদ তারে কে কবে উসামার অভিযান চলবে উসামা আমাদের রক্ত শিরা মিশে মিশে আছে ঘরেরই সন্তান মোরা বাবা দম থেকে উসামা আমাদের সিরাত মিশে মিশে আছে ঘরে সন্তান মোরা বাবা দম থেকে উতমা আমাদের রক্ত মিশে মিশে আছে ঘরে সন্তান মোরা বাবা দম থেকে উসামার কামান মেনে মেনে যুদ্ধে যাব দলে দলে গুসামার কামান মেনে মেনে যুদ্ধে যাব দলে দলে উসামার দলে গিয়ে মোরা জয় করিব দুনিয়াটাকে উসামার অভিযান চলবে আমেরিকা যত দিন থাকবে আমেরিকা বিখণ্ড হয়ে যাবে যুদ্ধ জিহাদ না করিলে यही तय के कबे समारो दी जन चलबे अमेरिका जता दिन থাকবে আমেরিকা বিখণ্ডা হয়ে যাবে যুদ্ধ জিহাদ না করিলে মুজাহিদ তারে কে কবে তোমার বিধান চলবে আমেরিকার তদিন থাকবে তোমার বিধান চলবে Amerika'da takbe Samara diyecek kalbe Amerika'da takbe